الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর পরই দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে বিক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ প্রথম কথা হচ্ছে আমরা আহলে হাদিস বা সালাফি কেন পৃথিবীতে মানুষ অধিকাংশ মানুষ তিন ভাগে বিভক্ত একদল মানুষ কোরআন এবং হাদিস নিজের মন মতো বুঝতে চায় সহি বুখারির বাংলা পড়ে নিজের মন মতো ফতোয়া দিয়ে দিল সহি মুসলিমের বাংলা অনুবাদ পড়ে নিজের মন মতো ফতোয়া দিয়ে দিল পৃথিবীতে যত বাতিল এবং ভ্রান্ত ফেরকার আবির্ভাব ঘটেছে সেটা খারিজি হোক মতাজেলা হোক শিয়া হোক যত বাতিল এবং ভ্রান্ত ফেরকার আবির্ভাব ঘটেছে তার অন্যতম কারণ হচ্ছে নিজের মন মতো কোরআন এবং হাদিস বুঝতে চাওয়া আরেক দল দ্বিতীয় প্রকারের মানুষ আছে তারা মনে করে পবিত্র কোরআন এবং হাদিস শুধুমাত্র একজন নির্দিষ্ট ইমামের ফতোয়া অনুযায়ী বুঝতে হবে সেটা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হয় ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ হয় ইমাম শাহি রাহেমাহুল্লাহ হয় ইমাম মালিক রাহেমাহুল্লাহ আরও অনেকের মাঝহাব ছিল শুধু যে এই চারজনের মাঝহাব ছিল তা নয় সুফিয়ান বিন সাঈদ আল সাউরির মাঝহাব ছিল আব্দুর রহমান আল আউজাঈর মাঝহাব ছিল দাউদ জাহিরির মাঝহাব ছিল তারপরে ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহমাহুল্লার মাঝহাব ছিল আরও অনেক মাঝহাব পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু দীর্ঘস্থায়ী বা টেকসই হয়নি কেননা মাঝহাব টিকে থাকে মাঝহাবের ইমামের ছাত্র দিয়ে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার দুইজন বিখ্যাত ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইউসুফ ছিলেন কাজিউল কোজাত প্রধান বিচারপতি এই জন্য হানাফি মাজহাব সারা বিশ্বে বেশি বিস্তার লাভ করে কেননা ইমাম ওয়াহানিফ রহমাউল্লার ছাত্ররা রাষ্ট্রীয় পর্যায়ে উঁচু উঁচু পদে আসীন ছিলেন যদিও ইমাম মোহাম্মদ রাহেমাহুল্লাহ যিনি আবু হানিফ রাহেমাউল্লার ছাত্র তাকে মাঝে মাঝে আহলুল হাদিসদের মানহাজ কর্তৃক প্রভাবিত মনে হয় কেননা তিনি ইমাম মালিকেরও ছাত্র ছিলেন ইমাম মোহাম্মদ শুধু আবু হানিফা নয় বরং ইমাম মালিকেরও ছাত্র ছিলেন তো সেই যুগে একের অধিক মাঝহাব প্রতিষ্ঠা হলেও এবং বর্তমান যুগে চারটা মাঝহাব চলমান থাকলেও আসল মাঝহাব দুইটা এখনও চার মাঝহাবের মধ্যে আসল মাঝহাব দুইটা একটা হচ্ছে মাঝহাব আহলিল হাদিস বা মাজহাব সালাফা সালেহীন অথবা মাজহাব আহলির রায় চার মাঝহাব এই দুটার মধ্যে সীমাবদ্ধ আপনি যখন ফেকা পড়বেন তখন দেখবেন যে অধিকাংশ মাসালায় ইমাম আহমদ আর ইমাম শাফি একমত অধিকাংশ মাসালাই কেননা ইমাম শাফি এবং ইমাম আহমদ মানহাজ আহলিল হাদিস আসলে আহলে হাদিসদের মাঝহাবের অনুসারী ছিলেন আর অধিকাংশ মাসালায় ইমাম আবু হানিফা রাহমল্লা একাই কিছু কিছু সময় তার সাথে ইমাম মালিককে পান কিছু কিছু সময় আর অধিকাংশ সময় তিনি একাই আর অধিকাংশ সময় আহমাদ এবং সাফি একসাথে আর মাঝে মাঝে ইমাম মালিককেও তাদের সাথে পান তো এখনো যারা হানাফি তারাও এটা বিশ্বাস করে যে মাঝহাব আসলে দুইটা একটা আহলুল হাদিসদের মাঝহাব আর একটা আহলুর রায়দের মাঝহাব তো অন্যদের মাঝাব হারিয়ে গেছে তাদের ছাত্রের অভাবে আহমদ বিন হাম্বালের বড় বড় ছাত্র ছিল ইমাম বখারি ছিলেন আবু দাউদ ছিলেন ছাত্রের কারণে মাঝাব টিকে গেছে ইমাম শাফির বড় বড় ছাত্র ছিল যেমন আহমদ বিন হাম্বাল ইমাম শাফির ছাত্র পৃথিবীতে যত সানাদে হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে একটা সানাদকে বলা হয় সিলসিলাত দাহাব স্বর্ণের সানাদ এই সানাদে একটা হাদিস বর্ণিত হয়েছে যে কেউ যদি কোথাও ক্রয় করে কোনো মুসলমান যদি কোনো দোকানদারের সাথে ক্রয় বিক্রয় শুরু করে তাহলে দরদাম না মিটা পর্যন্ত কথা শেষ না হওয়া পর্যন্ত আরেক মুসলমান যেন ওখানে গিয়ে দরদাম শুরু না করে কোনো মেয়েকে যদি কোনো ছেলে প্রস্তাব দেয় বিবাহের তাহলে কথা মিটমাট না হওয়া পর্যন্ত আর দ্বিতীয় কোনো ছেলে যেন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব না দেয় এই হাদিসের সানাদ হচ্ছে সিলসিলাতু জাহাব স্বর্ণের সানাদ স্বর্ণের সানাদ মানে এই হাদিস আল্লাহ রাসুল থেকে বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ আনহু আবদুল্লা বিন ওমর রাজি আল্লাহ আনহু থেকে এই হাদিস বর্ণনা করেছেন নাফের নাফে ছিলেন আবদুল্লাহ বিন ওমরের আজাদকৃত দাস মাওলা ইবনু ওমর ইবনু ওমর রাজি আল্লাহ তালাহ তাকে গোলাম ছিল কিনে নিয়ে আজাদ করে দিয়েছেন এবং জিঞ্জির দিয়ে বেঁধে রেখে তাকে কোরআন এবং হাদিস শিখিয়েছেন বিখ্যাত তাবি নিমাম নাফের ছাত্র হচ্ছে ইমাম মালিক ইমাম ও দারিল হিজিরাহ মদিনার ইমাম মসজিদে নবমীতে বসে দাস দিতেন বাকিউল গারকাদে তার কবর রয়েছে ইমাম মালিক থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম শাহ যিনি বিখ্যাত চার মাঝাবের এক মাঝাবের ইমাম ইমাম শাফি থেকে এই হাদিস বর্ণনা করেছেন আহমদ বিন হাম্বাল তাহলে একটা হাদিসের সানাদে চার মাঝহের তিন মাঝহের ইমাম জমা হয়েছে আহমদ বিন হাম্বাল হাদিস বর্ণনা করতেছে ইমাম শাফি থেকে ইমাম শাফি হাদিস বর্ণনা করতেছে ইমাম মালিক থেকে ইমাম মালিক বর্ণনা করতেছে নাফে থেকে নাফে বর্ণনা করতেছে ইবনু অমার থেকে এর চাইতে মজবুত সানাদ পৃথিবীতে নাই তো আমরা বলছিলাম যে ইমামদের মাঝহাব আরও ছিল কিন্তু সেগুলো টিকিনি ছাত্রের অভাবে ছাত্র না থাকার কারণে আর এই চারজনের মাঝহাব টিকে গেছে ছাত্রের কারণে তাদের মধ্যে আসল মাঝহাব দুইটা মাঝহাব আহলিল হাদিস মাঝহাব আহলিল রায় পৃথিবীর মানুষকে আমরা তিন ভাগে ভাগ করলাম একদল মানুষ নিজের মন মতো কোরআন হাদিস বুঝে এদের কারণেই সব বাতিল ফেরকার আবির্ভাব একদল মানুষ কোরআন হাদিসকে নির্দিষ্ট ইমামের বুঝ অনুযায়ী বুঝে তাদেরকে আমরা বলি নির্দিষ্ট ইমামের তাকলিদ করে আর এই দুই গ্রুপের মাঝামাঝি হচ্ছে আহলুল হাদিসদের মাঝহাব আহলুল হাদিসদের মাঝহাব কি আহলুল হাদিসদের মাঝহাব হচ্ছে নিজের বুঝ অনুযায়ীও কোরআন হাদিস বোঝা যাবে না নির্দিষ্ট ইমামের ফতোয়া অনুযায়ী কোরআন হাদিস বোঝা যাবে না বরং রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের পরে তার খোলাফায় রাশিদিন খোলাফায় রাশিদিনের পরে বাকি সাহাবি সাহাবিদের পরে বাকি তাবি তাবিদের পরে যত বড় বড় ইমাম আছে যত বড় বড় মহাদ্দিস আছে যুগে যুগে এসেছে তাদের সকলের বুঝকে সকলের জ্ঞানকে সকলের ফতোয়াকে একত্রিত করে হকের নিকটবর্তী সঠিকের নিকটবর্তী ফতোয়াকে গ্রহণ করতে হবে এটা হচ্ছে আহলে হাদিসদের মাঝহাব এটা কি বলা হয় সালাফে সালেহিনের মাঝহাব সালাফ মানে যারা আগে চলে গেছে আল্লাহ রাসুল ফাতেমাকে বলতেছে ফাতেমা তুমি চিন্তা করিও না নেমা সালাফুলাক আমি মোহাম্মদ তোমার আগে চলে যাচ্ছি সাল্লাহ আলহিহাসাল্লাম তো আমি তোমার জন্য অনেক কল্যাণকর সালাফ তুমি চিন্তা করিও না সালাফ মানে যিনি আগে চলে যান তো আমাদের আগে যারা চলে গেছে তারা আমাদের সবাই সালাফ কিন্তু সব সালাফ সৎ নয় আল্লাহ সুবহান কোরআন মজিদে বলেছে ইহদিনা সেরাতল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সেরাতে মুস্তাকিম দেখান তো সেরাতে মুস্তাকিম কি তার সঙ্গে আল্লাহ পরের বাক্যে দিচ্ছে তা আলাইহিম তাদের পথ দেখান যারা অতীতে চলে গেছে আর আপনি তাদের উপর রহম করেছেন দয়া করেছেন অনুগ্রহ করেছেন এই রকম যারা অতীতে চলে গেছে তাদের পথ দেখান আর যারা অতীতে চলে গেছে কিন্তু আপনি তাদের উপর রহম দয়া করেননি অভিশাপ করেছেন গজব দিয়েছেন ধ্বংস করেছেন আপনি তাদের উপর রাগান্বিত এইরকম অতীতে চলে যাওয়া ব্যক্তিদের পথ আমাদের দেখায়েন না মানে সিরাতে মুস্তাকিম হচ্ছে অতীতে চলে যাওয়া সৎ বান্দাগণের পথ যার এক নম্বরে আসবে সাহাবি খোলাফায়ের আশিদিন তারপরে আসবে তাবি তারপরে আর দুনিয়াতে যত মহাদ্দিস যত আলেমলামা এসেছে তাদের মন্তব্য এই জন্য যখন আপনি তিরমিজি খুলবেন তখন আশ্চর্য হবেন মানুষ যখন বলে যে আহলে হাদিস এইটা তো নতুন আবিষ্কার সালাফি এরা তো নতুন আবিষ্কার আপনি আশ্চর্য হবেন যখন তিরমিজি খুলবেন শুধু তিরমিজি না ইমাম শাফির কিতাবুর রিসালা খুলে দেখেন ইমাম শাহির কিতাবুল উম খুলে দেখেন কিতাবুর রিসালাই বারো বারেরও বেশি ইমাম শাফি আহলু হাদিস শব্দ ব্যবহার করেছে সুফিয়ান সাউরি সেই কত আগে মারা গেছে ইমাম শাফির আগে মারা গেছে সুফিয়ান সাউরি সুফিয়ান সাউরির মুখ থেকে আপনি আহলুল হাদিস শব্দ পাবেন হাদিস গ্রন্থগুলোতে ইমাম তিরমিজি সোনানে তিরমিজির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাও কমসে কম তিনশো বারেরও বেশি আহলুল হাদিস আসহাবুল হাদিস আহলুল ইল এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন তথা আহলুল হাদিস এই শব্দটা আজকের আবিষ্কার নয় বা সালাফি শব্দটাও আজকের আবিষ্কার নয় যারা সঠিক পথের অনুসারী সেরাতুল মুস্তাকিমের অনুসারী অতীতে চলে যাওয়া সৎ বান্দাগণের পথের অনুসারী তারাই নাজাত প্রাপ্ত তারাই মুক্তিপ্রাপ্ত তাদের কথাই আল্লাহ রসুল বলেছেন হক আমার উন্মতের মধ্যে একদল মানুষ হকের উপর টিকে থাকবে তাদের কেউ ক্ষতি করতে পারবে না এমনকি কেয়ামত কায়েম হয়ে যাবে তবুও তারা হকের উপরই থাকবে তাদের কেউ ক্ষতি করতে পারবে না সেই জামাতটাই হচ্ছে সালাফিদের জামাত সেই জামাতটাই হচ্ছে আহরুল হাদিসদের জামাত এই জন্য দেখবেন এদেশে যত মাদ্রাসা হয়েছে সব মাদ্রাসার নামের শেষে দেখবেন সালাফি আছে আহালে হাদিসদের মাদ্রাসা মাদ্রাসা দারুল হাদিস আর সালাফিয়া মাদ্রাসা মোহাম্মদিয়া আর সালাফিয়া যত মাদ্রাসা দেখবেন সব মাদ্রাসার নামের শেষে দেখবেন সালাফি শব্দ আছে যেমন আল জামিয়া আর সালাফিয়া অধিকাংশ মাদ্রাসা কেননা সালাফে সালিহিনের মানহাজ আহলুল হাদিসদের মানহাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সঠিক সবচেয়ে বিশুদ্ধ মানহাজ এবার তারপরের কথায় আসি তারপরের কথা হচ্ছে যে এখন আমাদের দেশে বা বাংলাদেশে একটা ইজতেরাব বিতিকিচ্ছিরি অবস্থা বিরাজ করতেছে আহলুল হাদিসদের মাঝে সালাফিদের মাঝে বিভিন্ন সংগঠনের কারণে হোক বিভিন্ন সমস্যার কারণে হোক তো এই জাতীয় সমস্যার আসলে সমাধান কি আমরা যে সবাই ঐক্য ঐক্য বলি আসলে ঐক্য বলতে কি বুঝাই আমি জানি না আমার কথা সত্য কিনা মিথ্যা সঠিক কিনা বাতিল কিন্তু আমি ঐক্য বলতে যতটুকু বুঝি তাতে এদেশের অধিকাংশ মানুষের ঐক্যের বুঝের সাথে আমার ঐক্যের বুঝের পার্থক্য আছে আমারটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে আপনি মানতেও পারেন নাও মানতে পারেন এদেশে যখন ভারত পাকিস্তান বাংলাদেশে যখন সর্বপ্রথম বা পৃথিবীতে যখন সর্বপ্রথম কমিউনিস্টরা দল করা শুরু করলো কমিউনিস্টদের দেখা দেখি যারা ডেমোক্রেটিক তারা দল করা শুরু করলো তাদের দেখা দেখি আহলে হাদিসরা সংগঠন করলো আহলে হাদিসদের দেখা দেখি জামাত ইসলাম ইফানুল মুসলিমিন তারা সংগঠন করলো একশো বছর দেড়শো বছর আগে যখন খলি খেলাফতের যুগ ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছিল তখন এই জাতীয় দল সংগঠনের কোনো উৎপত্তি ছিল না ছিল ফেরকা ফেরকা ছিল ফেরকা মানে বাতিল ফেরকা সঠিক ফেরকা আদর্শ এবং আকিদার পার্থক্য যাদের সাথে মোতাজেলা ফেরকা ছিল খারিজি ফেরকা ছিল মুরজিয়া ফেরকা ছিল শিয়া ফেরকা ছিল ঠিক তেমনি আহরুল হাদিসদের আল ফেরকা নাজিয়া ছিল সালাফিদের তাইফা আল মানসুরা ছিল কিন্তু এইভাবে সাংগঠনিক অবকাঠামো ছিল না তো এই সাংগঠনিক অবকাঠামো আসার পরে আমাদের অনেকেই মনে করে ঐক্য মানে হচ্ছে এক ব্যানারের অধীনে এক নেতার অধীনে সব আলেমোলামা একত্রিত হবে এর নাম মনে হয় ঐক্য এটা অনেকেই মনে করে আমি আপনার একটা ভুল ভাঙ্গাই যখন ইমাম আহমদ বিন হাম্বাল মহাদ্দিস আর ইমাম আহমদ বিন হাম্বালের ছাত্র ইমাম বোখারি যখন মহাদ্দিস হয়ে গেলেন তখন ইমাম বোখারি আর আহমদ বিন হাম্বাল এক মসজিদে একই সাথে এসে দার্স দিতেন এরকম কোনো নজির পাবেন না আবদুল্লা বিন আব্বাস মুফাসির আবু হরয়রা মহাদ্দিস আবদুল্লা বিন মাসরুদ ফাকি তিন তিন বড় বড় সাহাবি তারা একই মসজিদে একই সাথে এসে দার্স দিতেন এক সিলেবাসের অধীনে এরকম পাবেন না আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ তালানুর মসজিদ আলাদা আবদুল্লাহ বিন মাসুদের মসজিদ কুফায় আলাদা আবু হরার মসজিদ মদিনাতে আলাদা সবার ফতোয়া আলাদা সবার বক্তব্য আলাদা সবার দার্স আলাদা ইমাম বোখারিকে যখন বের করে দেওয়া হলো বোখারা থেকে তখন নিশাপুরের একজন বিরাট মহাদ্দিস ছিলেন মোহাম্মদ ইবিন ইয়াহিয়া জোহালি অনেক বড় মহাদ্দিস তার হাদিসও সহি বোখারিতে আছে তো তিনি ইমাম বোখারিকে বললেন আপনি নিশাপুর চলে আসেন আপনার জন্য নিশাপুরের দরজা উন্মুক্ত তো তারিখে নিশাপুর নিশাপুরের ইতিহাস বই ইমাম হাকিমের লেখা ইমাম হাকিম চারশো পাঁচ হিজড়িতে মারা গেছে ইমাম হাকিম তারিখে নিশাপুরের মধ্যে যেই দিন ইমাম বোখারি বোখারা ছেড়ে নিশাপুরে ঢুকলেন ইমাম জোহালির আমন্ত্রণে সেই দিনের দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলতেছেন পৃথিবীতে কোনো রাজাবাদশাকে নিশাপুরের মাটিতে নিশাপুরের কোনো রাজা বাদশাকে নিশাপুরের কোনো আমির ওমারাকে দুনিয়ার কোনো আলেমোলামাকে এত হাজারো লাখো জনতা রাস্তায় বের হয়ে স্বাগতম জানিয়েছে এটা নিশাপুরের মাটি কোনোদিন দেখেনি যত হাজারো লাখো জনতা নিশাপুরের রাস্তায় বের হয়ে ইমাম বুখারিকে স্বাগতম জানিয়েছিল আল্লাহ আকবর তো ইমাম বুখারি যখন নিশাপুরে ঢুকছেন আর এক আলেম তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে নিশাপুরে তো এখন আপনি ভাবতে পারেন যে ইমাম বুখারি আর ইমাম জোহালি দুইজনের ঐক্য হয়েছে এখন একটা মসজিদে তারা একসাথে দাস দিবে জি না ইমাম বুখারির ইমাম বুখারি যখন ঢুকলেন নিশাপুরে তখন ইমাম বুখারির দাস আলাদা ইমাম জোহালি তাকে আলাদা মসজিদ দিয়ে দিলেন যে এই মসজিদে আপনি দাস দিবেন আর আমি ওই মসজিদে দাস দিই সেখানে আমি দাস দিব উভয়ের ছাত্র আলাদা সময় আলাদা মসজিদ আলাদা তার মানে কি তাদের মধ্যে একতা ঐক্য ছিল না আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আপনারা প্রশ্ন কি স্পষ্ট তো অথচ মানুষ তো ইমাম জহালি মানুষ একটা সময় এমন হলো যে ইমাম জহালির দাস থেকে ছাত্র কমতে কমতে কমতে কমতে ইমাম বখারির দাসে ছাত্রের জায়গা হয় না তো ইমাম জহালি তো মানুষ অন্তরে তার একটা হিংসা জাগলো হাসাদ তখন ইমাম জোহালি পরিকল্পনা করলেন আল্লাহ ভালো জানে তিনি ইমাম বোখারির উপর কাফের ফতোয়া আরোপ করে দিলেন যেই ইমাম বোখারিকে ইমাম জোহালি নিজে নিয়ে এসেছিলেন নিশাপুরে তার উপর ইমাম জোহালি কাফের ফতোয়া আরোপ করে তাকে নিশাপুর থেকে বহিষ্কার করে দিলেন ইমাম বোখারি নিশাপুর থেকে বহিষ্কৃত হয়ে গেলেন আমার কথা এটা নয় আমার কথা হচ্ছে ঐক্য মানে এক সংগঠনে থেকে এক ব্যানারের অধীনে থেকে একজনকে নেতা বা আমির বানিয়ে সবাই একসাথে থাকবে এটা ঐক্যের এটা ঐক্যের মানদণ্ড নয় ঐক্যের মানদণ্ড হচ্ছে আপনার মানহাজ আমার মানহাজ আপনার আকিদা আমার আকিদা এক কিনা আজকে যারা ভারতের আহলে হাদিস তারা কি আমাদের কোনো সংগঠনের অন্তর্ভুক্ত আমরা যারা বাংলাদেশের সালাফি তারা কি সৌদি আরবের কোনো সংগঠনের অন্তর্ভুক্ত তা আমাদের মধ্যে কি একতা নাই আছে সেই ঐক্যটা হচ্ছে আকিদার ঐক্য মানহাজের ঐক্য আপনি আচ্ছা ধৈর্য ধারণ করেন তারা হয়তো ঠিক করতেছে মাইক এই পর্যায়ে আর কথা আপনাকে বলি যে মানহাজের অনুসরণ হুনা কাফারকুন বাইনা মানহাজি সালাফা সালেহীন ওয়াল হিজ আর সালাফি সালাফি সংগঠন আহলে হাদিস সংগঠন এবং সালাফি মানহাজ আহলে হাদিস মানহাজের মধ্যে পার্থক্য আছে সালাফি আহলে হাদিস মানহাজ হচ্ছে একটা বিরাট পতাকা যেই পতাকার নিচে ঢুকতে কোনো ফরম পূরণ করা লাগে না যেই পতাকার নিচে ঢুকতে কারো হাতে হাত রেখে শপথ গ্রহণ করা লাগে না যেই পতাকার নিচে ঢুকতে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা লাগে না ঠিক যেমন ইসলাম একটা সংগঠন আমি বহু বক্তব্যে বলেছি যে ইসলাম একটি সংগঠন সংগঠনের মতো ইসলামের নেতা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ইসলামের কেন্দ্র হচ্ছে মদিনা এবং মক্কা ইসলামের কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে হজ ইসলামের বাৎসরিক এয়ানত যেমন সংগঠনে বাৎসরিক আনত দেওয়া হয় মাসিক এয়ানত দেওয়া হয় ইসলামের বাৎসরিক আনত হচ্ছে জাকাত দিতে বাধ্য যদি আপনি সংগঠনের সদস্য থাকেন সব সংগঠনের শাখা অফিস আছে জেলা অফিস আছে তেমনি ইসলামের শাখা অফিস হচ্ছে এই মসজিদ যদি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান দিনে পাঁচবার মসজিদে হাজিরা দিতে আপনি বাধ্য যদি হাজিরা না দেন তাহলে আপনি জামাত থেকে বের হয়ে যাবেন ওই জামাত যেই জামাতের কথা আল্লাহ রাসুল বলেছে তোমরা জামাত বদ্ধ জীবন যাপন করো তো ঠিক তেমনি সালাফি এবং আহলে হাদিস এটা বিরাট পতাকা এই পতাকার নিচে ঢুকতে যেমন আপনি আশহাদু আল্লাহ ইলাহ আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আফ্রিকার গভীর জঙ্গল থেকে বলেন আর আটলান্টিক মহাসাগরের অতল গহব্বর থেকে বলেন আর সাহারা মরুভূমি থেকে বলেন আপনি মুসলমান হয়ে গেছেন ঠিক তেমনি পৃথিবীর যেখানে থাকেন না কেন আপনারা আব্বুর বহু বক্তব্য শুনেছেন পৃথিবীর যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে পবিত্র কোরআন এবং সহি হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস তারাই সালাফি সে আটলান্টিক মহাসাগরের মধ্যে থাক সাহারা মরুভূমিতে থাক আফ্রিকার জঙ্গলে থাক এর জন্য নির্দিষ্ট কোনো কিছুর অধীনে ঢুকে ফরম পূরণ করে পরীক্ষা দিয়ে নিজেকে বানাতে হবে এরকম কিছু নয় এই জন্য সালাফি মানহাজ আহালুল হাদিসদের মানহাজ এবং সালাফি দল বা আহলে হাদিস দলের মধ্যে সামান্য পার্থক্যটুকু আছে তবে সব আহলে হাদিস দলই সব সালাফি দলই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত এই কথাটা বুঝতে পারলেন কিনা আমি জানি না জমিয়ত আহলে হাদিস আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাতে আহলে হাদিস সব দল সব সংগঠন যেমন যারা দল সংগঠন করে না তারাও সালাফি মানহাজের অন্তর্ভুক্ত তেমনি সব আহলে হাদিস দল আহলে হাদিস সংগঠন সালাফি মানহাজ আহলে হাদিস মানহাজের অন্তর্ভুক্ত তারপরের শেষ কথা যেটা বলতে চাচ্ছি আলোচনার শেষের দিকে চলে এসেছি এতক্ষণ যেটা বলতে চাইলাম প্রথমে বললাম যে সঠিক ফেরকা নাজিয়া ফেরকা হচ্ছে আহলে হাদিস সালাফিদের ফেরকা তার সঙ্গে দিলাম দুই নাম্বার ঐক্য নিয়ে আপনাদের মধ্যে যে ভুল ধারণা আছে এটা একশো দেড়শো বছর আগে চালু হয়েছে তার আগে আলেম ওলামা কোথাও পাবেন না এই রকম যে একই জায়গায় একই সংগঠন একই মাদ্রাসার নিচে থেকে দার্স দিয়েছে আলেম হয়েছে মাদ্রাসা আলাদা মসজিদ আলাদা দার্স আলাদা আকিদা যতক্ষণ এক ততক্ষণ তারা একতাবদ্ধ আছে মানহাজ যতক্ষণ তাদের এক ততক্ষণ তারা একতাবদ্ধ আছে মানহাজের উপর ভিত্তি করে আকিদার উপর ভিত্তি করে সারা পৃথিবীর সারা দুনিয়ার সারা বাংলাদেশের সভা আহলে হাদিস এক তারপরের যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বুঝায় আমি একটা সময়ে হাদিস পড়েছিলাম আমার এক উস্তাদজির সামনে এই কথা মনে পড়লে আমার এখন অনেক কষ্ট হয় উনি এখনো আমার ওস্তাদ আল্লাহ সুবাহানহ তাকে হেফাজত করুক হায়াত দারাজ করুক এক মসজিদে আমি হাদিস পড়েছিলাম আমরুকুম বিখামসিন তোমাদের পাঁচটা বিষয়ের নির্দেশ দিচ্ছি বিল জামা জামাত জীবন জীবনযাপনের সেই দিনে হাদিস পড়ে আমি বুঝাতে চেয়েছিলাম যে আপনি এই দল এই সংগঠন থেকে বের হয়ে গেছেন মানে আপনি জামাত থেকে বের হয়ে গেছেন এই ভ্রান্ত আকিদার জন্য এখনও আমার আফসোস হয় এবং সেই দিন ওই উস্তাদের সামনে এই হাদিস পড়ার কারণে এখনও আমার আফসোস হয় আসলে আমাদের দেশের মানুষ বুঝে না বিরাট একটা ভ্রান্তি কাজ করে আমাদের দেশের মধ্যে যে জামাত বলতে কি বুঝায় জামাতবদ্ধ জীবনযাপন অনেক গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাসুল বলতেছেন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুফারিকুল জামা যারা জামাত ছেড়ে দিয়েছে মানে আমি আজকে তাবলিক জামাত করলাম কাল ছেড়ে দিলাম আমাকে হত্যা করা যাবে আমি আজকে জামাত ইসলাম করলাম কাল ছেড়ে দিলাম আমাকে হত্যা করা যাবে আল্লাহ রসুল বলছে তোমরা জামাতবদ্ধ থাকো মান ফারাকা যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত দূরে চলে গেল তার কাঁধ থেকে ইসলাম চলে গেল মানে আমি আজ তাবলিক জামাত ছেড়ে দিলাম আমার কাঁধ থেকে ইসলাম চলে গেল জি না এদেশে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে এবং এদেশে ইমারাত এবং বায়াত ইমাম মুসলিম সাহি মুসলিমে একটা অধ্যায় আছে কিতাবুল ইমারাহ ইমারাত অধ্যায় ওই অধ্যায়ে গেলে আপনি যত হাদিস পাবেন এত হাদিস পড়লে দুইটা গ্রুপ রাগ হবে রাগান্বিত হবে একটা গ্রুপ যারা বোমা দিয়ে ক্ষমতা দখল করতে চায় আর একটা ভোট দিয়ে ক্ষমতা দখল করতে চায় এরা আপনাকে বলবে এরা দালাল যদি খালি ওই হাদিসগুলোর অনুবাদ করেন তা বলবে দালাল আর একটা রাগান্বিত হবে যারা মনে করে নিজ দল নিজ সংগঠনের নেতা যিনি তার আনুগত্যের জন্য এই হাদিসে এই কথাগুলো বলা হচ্ছে তারাও রাগান্বিত হবে আসলে কিতাবুল ইমারাতে যত হাদিস আছে সব হাদিস ইসলামী খেলাফতের খলিফা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনেতা যতক্ষণ না প্রকাশ্য কাফের হয়ে গেছেন এবং যতক্ষণ যদি প্রকাশ্য কাফের হয়ে গিয়ে থাকেন তাহলে তাকে উৎখাত করে পুনরায় ক্ষমতা দখল করে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা থাকতে হবে হবে না হলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না ফল সিরিয়া ফল ইয়েমেন ফল মিশর মুসলমানদের রক্তে এক মুসলমান আর মুসলমানকে হত্যা করে রক্তে লাল হয়ে গেছে খালি কিতাবুল ইমারার হাদিসগুলো না বুঝার কারণে জামাতবদ্ধ জীবনযাপন কাকে বলে তা না বুঝার কারণে এই আবু বকর রাজিয়াল্লাহ তালাহু যখন খলিফা হলেন এটা বলে আমার বক্তব্য শেষ করে দিব তখন একদল মানুষ জাকাত দিতে অস্বীকার করলো আবু বকর রাজিয়াল্লাহ তালাহু বললেন যে এদেরকে আমি হত্যা করব যুদ্ধ করবো ওমর রাজিয়াল কাইফা তো কাতিল করবেন কিভাবে এদের সাথে হত্যা করবেন এরা তো কালেমা পড়ে কালেমায় শাহাদত পড়ে মুসলমান হয়েছে তখন আবু বকর বললেন আল্লাহ তেলান্নাহম আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে অবশ্য অবশ্যই যুদ্ধ করবো লাউমানাউনি রসুলিল্লাহ আল্লাহ রসুলের যুগে উট গরু ছাগল জাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের দড়িও দিয়েছে আমার যুগে যদি উট গরু ছাগল দিয়ে যায় ধরি না দেয় আল্লাহ রসুলের যুগে ধান গম চাউল দিতে এসে বস্তা দিয়েছে আমার যুগে যদি ধান গম চাউল দেয় বস্তা না দেয় তাহলে বস্তার জন্য ওই দড়ির জন্য আমি যুদ্ধ চালিয়ে যাব হয় মরবো না হয় মারবো এখন প্রশ্ন হচ্ছে আবু বকর রাজিয়াল্লাহ তালানহ এদের বিরুদ্ধে যে যুদ্ধ করতে চাচ্ছেন এদেরকে যে মারতে চাচ্ছেন অথচ এরা সবাই মুসলমান আর মুসলমানের রক্ত কি হারাম তাহলে আবু বকর রাজিয়াল্লাহ কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন কেন তাদেরকে হত্যা করতেছেন এর এইটা ছাড়া আর দুনিয়াতে কোনো উত্তর দেওয়া যাবে না যে যারা আবু বকর রাজিয়াল্লাহ তালানহর অধীনে থেকে জাকাত দিতে চাচ্ছে না তারা জামাত থেকে বের হয়ে গেছে মুফারিকুল জামা নির্ধারিত যিনি খলিফা সেই খলিফার আনুগত্য থেকে হাত গুটিয়ে নিয়েছে মানে তারা জামাত থেকে বের হয়ে গেছে তারা বাগি তারা বিদ্রোহী তারাই খারিজি এদেরকেই আল্লাহ রসুল হত্যা করতে বলেছেন এরাই মোফারেকুল জামা এরাই জামাত পরিত্যাগকারী এদেরকে হত্যা করা যাবে আজকেও যে কোনো মুসলিম দেশে কেউ যদি মুসলিম রাষ্ট্রের নিরাপত্তার লঙ্ঘন করে মুসলিম রাষ্ট্রের নেতা যদি প্রকাশ্য কাফের না হয় তার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে তাহলে সেও জামাত থেকে বের হয়ে যাবে তাকে হত্যা করা যাবে তথা জামাতবদ্ধ জীবনযাপন মানে হচ্ছে ঐক্য যে ঐক্যটা আপনারা বুঝেন সেই ঐক্যটা মূলত রাষ্ট্রীয় ঐক্য সেই ঐক্যটা মূলত খেলাফাতের ঐক্য খেলাফাতে ঐক্য আছে রাষ্ট্রীয় ঐক্য আছে আহমদ বিন হাম্বাল কোথায় কি ফতোয়া দিল আর ইমাম সাফি কোথায় কি ফতোয়া দিল এটা ধর্তব্য নয় তৎকালীন রাষ্ট্রে খেলাফতে ঐক্য ছিল আলেম ওলামা পরস্পর তাদের যে ফতোয়া সেটা তারা নিজেদের মতো দিচ্ছে এটা তাদের জ্ঞান এটা তাদের ফেক এটা তাদের বুঝ এটা তাদের গতি এটা নিয়ে আমাদের আলোচনার কিছু নয় ঐক্য মানে রাষ্ট্রীয় ঐক্যের প্রয়োজন ঐক্য মানে খেলাফতের ঐক্যের প্রয়োজন একক খলিফার অধীনে তার অধীনে থেকে তার আনুগত্য করে জীবনযাপন করার নাম জামাতবদ্ধ জীবনযাপন করা এর এর বাইরে যে ঐক্যগুলোর কথা আমরা ধারণা করি বুঝি এগুলো আমার দৃষ্টিতে বুঝে আসে না আকিদা মানহাজ যত যতক্ষণ এক ততক্ষণ আমরা একতাবদ্ধ আল্লাহ সুবাহানাও তালা আমাদের অন্তরকে প্রশস্ত করুন আল্লাহ সুবাহানাও তালা আমাদের দিনের সঠিক বুঝ দান করুন আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল